قال رسول الله صلى الله عليه وسلم বুজুর্গারে মোহতারাম গত জুমায় আলোচনা হইতেছিল যে নবী করিম সাল্লাম দাওয়াতে কাজের সিলসিলায় তায়েব গেলেন হয়তো সেখানের লোকেরা এই কাজকে গ্রহণ করতে পারে তায়েব চলে গেলেন মক্কা শরীফ থেকে পূর্ব দিকে বেশ দূর আছে আনুমানিক চল্লিশ পঞ্চাশ কিলোমিটার তো এখানের ঘটনা জানা আছে গত জুমায় বলছি যে তারা এই দাওয়াত কবুল করে নাই উপরান্ত নবী আলাইসাল্লামকে ভীষণ কষ্ট দিয়েছে রসুলের জীবনের সবচেয়ে কঠিন দিন কষ্টের দিন দুটাকে বলা হয় একটা হলে তায়েফের দিন আর একটা হল গজওয়ায় উহুদ গজওয়ায় উহুদের দিন ওই দিন কিছু সাহাবির ভুলের কারণে কাফেররা দুই দিক দিয়ে ঘেরাও করে ফেলছিল কিছু সাহাবিকে হুজুরের টিলার উপর রাখছিলেন আমাদের জয় হোক আর পরাজয় হোক তোমরা এখান থেকে সর্বনা তো প্রথম চান্সে মুসলমানদের জয় হয়ে গেছিল তখন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে গেল তারা বলতেছে আমাদের তো যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত থাকতে বলা হয়েছে এখন যুদ্ধ শেষ গণিমতের মাল জমা করতে হবে এই বলে তারা নেমে আসলো আমির সাহ নামেন নাই তুমি বলছেন না আমাদের বলা হয়েছে জয় হোক পরাজয় হোক এখানে থাকতে হবে অল্প কিছু লোক রয়ে গেল মুসলমান ছিল পূব পাশে কাফের ছিল পশ্চিম পাশে টেলাটা ছিল পিছন দিকে ওখানে মুসলমানরা যখন নেমে আসছে তো কাফেরদের একটা গ্রুপ পিছন দিক দিয়ে চলে আসছে যে টেলা সামান্য কিছু মুসলমান ছিল এদেরকে শহীদ করে দিচ্ছে দিয়ে এদিক দিয়ে হামলা করছে মুসলমান পড়ে গেছে মাছ খাদে তখন মুসলমানদের তলোয়ারে অনেক মুসলমান শহীদ হয়ে গেছে এই অবস্থা হয়েছে তো ওই দিন নবী আল্লাহ সাল্লাতামের শরীরে একশোর মতো জখম লাগছে কাফের রাজে তীর মারছে তীর লাগছে পাথর মারছে পাথর লাগছে পরে গুনে দেখা গেল তীর পাথর মিলে নবী আলাহিসাল্লামের শরীরে একশোর মতো জখম লাগছে উহুদের ময়দানে একজন সাহাবি হাত দিয়ে ঠেকাইছিলেন ওনার দুনু হাত বেকার হয়ে গেছে বেকার হয়ে গেছে তীর লাগতে লাগতে রক্ত সব কেটে গেছে আর একজন সাহাবিত রসুলকে শোয়ায় রসুল উপরে নিজের শরীরকে বিছাই দিচ্ছে যা পাথর তীর তলোয়ার আসছে উনি বদাস করছে উনি শহীদ হয়ে গেছে কিন্তু ওখান থেকে সরেন নেই এইভাবে বাঁচানোর চেষ্টা করার পরেও একশোর মতো তীরের আঘাত পাথরের আঘাত ওই দিন তো কমবক মাথায় বাঁচানো মারছে মাথার মধ্যে লোহার টুপি ছিল মজবুত হেলমেট ধরনের যে কারণে মাথা তো ভাঙে নাই কিন্তু গড়ে এসে মুখের উপর পড়ছে তখন দান্দাল শহীদ হয়েছে দাঁত ভেঙে গেছে এই দুটা দিন নবী আল্লাহ সাল্লাতামের জীবনে সবচেয়ে কঠিন দিন ছিল তো তায়েফের এই ওয়াকেয়ার পরে আল্লাহ রবুল্লা আলমিন মেরাজ নসিব করেন মেরাজ এর পিছনে অনেক হেকমত আছে একটা বড় হেকমত যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ব্যক্তি খানদান বংশ এগুলোর মূল্য নেই আল্লাহর কাছে মূল্য হল কুরবানি দিনের জন্য কুরবানি আল্লাহ রব্লা আলমিন ওনাকে তাম নবীর সর্দার বানাইছেন আবার সেই পরিমাণ কোরবানি ওনার থেকে নিচ্ছেন কোরবানি ছাড়া হয়ে যায়নি এইখান থেকে কেয়ামত তাক আনে ওয়ালা উম্মতের জন্য বিরাট শিক্ষা রয়ে গেছে যে তোমার চেহারা দিয়ে আল্লাহর কাছে কোনো দাম হবে না তোমার পদবে দিয়ে কোনো দাম হবে না যে তুমি এত বড় রাজ্যের প্রেসিডেন্ট ছিল তোমার নামের উপরে কোটি কোটি লোক জিন্দাবাদ মুর্দাবাদ লাগাইছে এইগুলোর আল্লাহ কাছে কোনো দাম নেই আল্লাহ কাছে দাম হল আল্লাহর হুকুমের গোলামি রসলের তরিকার উপরে চলা এক কথায় দিনের জন্য কোরবানি ত্যাগ শিকার আল্লাহর হুকুমের উপরে চলতে গেলে রসুলের তরিকার উপরে চলতে গেলে বহু বাধা আসে বহু কোরবানি পেশ করতে হয় এইটার উপরে আল্লাহর দরবারে মানুষের দাম বাড়ে একজন তার ছেলেকে মাদ্রাসায় দিবে পুরা খানদানের বিরুদ্ধে ছেলেটাকে ফকির বানাইবা তাদের এই কথা তিনের বুঝ নেই মুসলমান আজকে দুনিয়ামুখী আজকে তার সামনে দুনিয়াটা বড় হয় দেখা দিয়েছে এখন কোরআন শিক্ষা করাকে ফকির বানানো মনে করছে অথচ সারা দুনিয়া কেন দশ দুনিয়া মিলাইলে কোরআনের একটা অক্ষরের দাম হবে না একজন কোরআনের একটা অক্ষর পাইল আর একজন দশ দুনিয়া পাইল ওই দশ দুনিয়া থেকে এই এক হরফ যে পাইল এর দাম বেশি কিন্তু এইটা বুঝতে গেলে আপনার আমার কলবের ভিতরে ইমান থাকতে হবে সেই ইমান কি জিনিস এটা আজকে মুসলমানদের ধারণাই নেই ইমান কি বিশ্বাসের নাম জানা নেই ওটা দিলে বসাইতে হবে জানলেও হবে না আবু জাহেল খুব ভালো করে জানত ইমান কাকে বলে বিশ্বাসও করত তারপর তাকে মমিন বলা হয় নাই কারণ সে ঘোষণা দেয়নি জানতে হবে দিলে বিশ্বাস করতে হবে ঘোষণাও দিতে হবে আমি মুসলমান ইন্নানি মিনাল মুসলিম আমি অন্য সমস্ত ধর্মকে বাতিল মনে করি আবু জাহাল আবুল লাহাব রসুলের চাচা আবু তালেব এরা সকলে ইমানের কথাগুলো জানত দিলে বিশ্বাস করত বিশ্বাসের কোনো অভাব ছিল না কিন্তু মুখে ঘোষণা দেয়নি তো কাফের রয়ে গেছে ঘোষণা দিতে হবে এবং সেই ইমানকে কুফুর সেরেক থেকে বাঁচাইতে হবে আমরা চারা লাগাইলেন ফজলি হবে কিন্তু গরু তো বাঁচাইলেন না কি ফায়দা হবে এত মূল্যবান চারা লাগাইলেন কিন্তু গরু তো বাঁচানোর কোনো ব্যবস্থা করলেন না এই গাছ থাকবে না ইমান শিখল বিশ্বাসও করলো ইসলামের ঘোষণা দিল আমি ইসলাম বাদে অন্য সমস্ত ধর্মকে বাতিল মনে করি বাতিল মনে করতে হবে যদি বলে ইসলাম মানি আর ওইগুলো যদি কম মানে তারটাও ঠিক আছে এটা বলল ইসলাম ঠিক আছে আর ওইসব ধর্ম যদি কেউ ঠিকঠাক মতো মানে তো সেও ভেসতে যাবে এই লোক বেইমান কাফের যে কোরআনের অনেক আয়াতকে অস্বীকার করেছে ওইগুলোকে বাতিল ঘোষণা দিতে হবে কুপুর সেরেক থেকে ইমানকে বাঁচাইতে হবে আমাদের তো কথায় কথায় কুপুর হয়ে যায় কথায় কথায় কুপুর হয়ে যায় যেমন কেউ স্লোগান উঠেছে মেয়েদেরকে পুরুষের সমান অধিকার দিতে হবে সম্পত্তির মধ্যে মেয়েদেরকে পুরুষের সমান অংশ দিতে হবে এই স্লোগান দিচ্ছে তারা মুসলমান কিন্তু আল্লাহ রেজিস্টারের ভিতরে তারা বেইমান হয়ে গেছে এর দ্বারা কোরআনের আইনকে অস্বীকার করা হয়েছে কোরআন আল্লাহ তালা বলছেন এক একজন পুরুষ মহিলাদের দ্বিগুণ পাবে কোরআন আল্লাহ তালা ঘোষণা দিতেন এটা যখন সেই কথা বলতেছে না সমান দিতে হবে তাহলে কোরআনের উপর হস্তক্ষেপ করা হলো কোরআনের কোন একটা হুকুম আকাম বিরুদ্ধে মানুষ যখন আওয়াজ তোলে তখন তার ইমান বাতিল হয়ে যায় যদি পাগড়ি মাথায় দিয়ে পয়লা কাতারে মুসাল্লি হয় আর সৌদি জুব্বা গায়ে দিয়ে আসে তা আপনার নজরে মুসলমান হইতে পারে আল্লাহর নজরে কাফের শিয়ালের নজরে তো ওই যে বাসের মধ্যে জামা পড়াই রাখছে এটা মানুষ শিয়ালের নজরে আসলে কি মানুষ তো আপনার আমার নজরে অনেকেই মুসলমান যা আল্লাহর খাতায় কাফের যারা বলে চাকরিতে মেয়েদের সমান অধিকার দিতে হবে এদের ইমান নষ্ট হয়ে গেছে তারা আল্লাহ যে মেয়েদেরকে পদ্মায় থাকতে বলছেন এটা অস্বীকার করছে এই কথা বলার দ্বারা মেয়েরা যে পর্দায় থাকবে তার সৌন্দর্য আর কাউকে দেখাইতে পারবে না বিশেষ মারাত্মক অপারগতা ছাড়া সে ঘরের বাইরে আসতে পারবে না তো কয়েকটা আয়াত আছে এই আয়াতগুলো অস্বীকার করার দরুন সে বেইমান হয়ে গেছে আমরা অনেক কথাকে মামুলি মনে করি অথচ সে কথাগুলো কুফুরি কথা জনগণ ক্ষমতার উৎস কোরআন বলতেছে ইন্নাল কুয়াতালিল্লাহি জামিআ রব্বুল আলামিন ক্ষমতার উৎস সমস্ত ক্ষমতার মালিক তিনি আপনি বলতেছেন জনগণ ক্ষমতার উৎস আরে একটা পিলাবন যদি আল্লাহ পাঠাই দেয় নু সালামের জামানার মতো জনগণে খুঁজে পাবেন আপনি একটা পেলাবন পাঠাই দিলে হ্যাঁ জনগণের খুঁজে পাওয়া যাবে ক্ষমতার উৎস সব ইহুদিদের শিখানো কুফরি কথা এটা বহু কুফরি কথা আমাদের সমাজে ছড়াই ছিটাই রয়েছে ইমান সম্পর্কে জানা সাংঘাতিক জরুরি আজকে ইমান সম্পর্কে মুসলমানরা সবচেয়ে গাফেল এবং তাদের উপরে বিপদ আপাত যত মুসিবত আসতেছে দুনিয়াবি মুসিবত আজাব গজবের মুসিবত সব কিছুর মূল কারণ ইমান সম্পর্কে মুসলমানদের কোনো ধারণা নেই মেহনত নেই কিছুই নেই সব গজব এটাতে টানে আনতে আমলের ত্রুটি ক্ষমাযোগ্য ইমানের ত্রুটি ক্ষমাযোগ্য না ইমানের ব্যাপারে কোনো ত্রুটি থাকা তো ক্ষমাযোগ্য না আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন ক্ষমাযোগ্য নয় অথচ আজকে দুনিয়াতে মুসলমান সমাজের ভিতরে এটা নেই ইমানের উপরে না কিতাব আছে না বয়ান আছে না কোনো মসজিদে তালিম আছে না কোনো বাড়িতে তালিম আছে এই তবলিগের নামে কিছু ভাই ইমানের উপরে আংশিক কিছু আলোচনা করতেছে এই ছাড়া ইমানের কোনো আলোচনা নেই আর সমস্ত আজাম গজবের কারণ এই জায়গাটা যে মৌলিকভাবে মৌলিকভাবে যেটা জরুরি প্রথম কাজ যেটা ওটাই নেই এদিনে একই লোক এসব তো কুফুরি কথা স্লোগান দিচ্ছে আবার সে চিল্লাও দিচ্ছে কুফরি কথা স্লোগান দেওয়ার সময় সে আগে আবার চেল্লা যাওয়ার সময় সে আগে এই বিপরীতমুখী কাজ কেন করবে একখানে সে ইমান শিখতেছে আর একখানে ইমানকে জবাই করতেছে কেন ইমান সম্পর্কে তার আসলে কমপ্লিট কোন ধারণা পায়দা হয়নি যে ইমানের মেহনত করতেছে আবার ইমানকে জবাইও করতেছে এটা কিভাবে করবো ইমানের বিরুদ্ধের কাজ কিভাবে করতেছে ইহুদেদের শেখানো স্লোগান কিভাবে দিচ্ছে যদি ইমান জানত আজকে মুসলমানরা এই বাঙালি বাঙালি কালচারের নামে হিন্দু কালচার কখনো গ্রহণ করত না বাদশাহ আকবরের দিন ইলাহি এখনো রয়ে গেছে বাদশাহ আকবরের দিন ইলাহি মুসলমানদেরকে হিন্দু বানাইতে ছিল বাদশাহ আকবর এও শেষ জীবনে হিন্দু হয়ে গেছিল এক জামানায় তাহাজুদ গুজার ছিল আর এক জামানায় সূর্য পূজা করত হ্যাঁ দিন ইলাহে কায়েম করে মুসলমানদেরকে হিন্দু বানাই দিয়েছিল ওই একই কাজ আমরা এখনো চালু রাখছি বাঙালি কালচারের নাম দিয়ে বাঙালি কালচারের নাম দিয়ে আমরা মুসলমানদেরকে হিন্দু বানাই দিচ্ছি নিজেরা হিন্দু হইতেছি এগুলো বাঙালি যদি ইমানের কোন ধারণা থাকতো এটা হইতো না ইমান সম্পর্কে কোন ধারণা থাকলে পশ্চিম কালে একটা মুসলমান ইমানের বিরুদ্ধে কোন কালচার গ্রহণ করবে না তাই তার দেশীয় কালচার হোক তার ভাষার কালচার হোক যাই হোক ইমানের ব্যাপারে কারোর সাথে সে আপোষ করবে না আমি যে কথা বলতেছিলাম নবী আলাইসালামকে আল্লাহ তালা মেরাজে নিয়ে গেলেন প্রথমে বোরাকে করে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস সেখানে একটা সিঁড়ি নামলো সিঁড়ি বিশেষ কোন সিঁড়ি আরবিতে ওটার নাম মেরাজ ওটা রাখা হলো বোরাকের পিঠে হুজুরে ওর উপর বসলেন মক্কার থেকে বাইতুল মোকাদ্দাস আবার বাইতুল মোকাদ্দাস থেকে মক্কায় ফিরে আসা এটা তো বোরাকের দ্বারা হয়েছে আর ওইখান থেকে সাত আসমান সেখান থেকে আল্লাহর দরবারে ওটা বোরাকের সাথে আবার এই মেয়েরাজ ছিল এরকম মেম্বারের মতো একটা জিনিস ছিল ওখানে বসে হয়েছে প্রত্যেক আসমানে গেছেন ওখানে যে নবী আছে তার সাথে সালাম কালাম হয়েছে প্রথম আসমানে হজরত আদম আলাইসাল্লাম এইভাবে শেষ আসমানে ইব্রাহিম আলাইসাল্লাম মাঝখানে বিভিন্ন নবীদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে হজরত জিব্রাহিল আলাহ সাল্লাম পরিচয় করাই দিছে ইনি অমুক নবী ইনি অমুক নবী এরপরে আল্লাহর সাথে দিদার হয়েছে চোখের দ্বারাও দেখছেন কলবের দ্বারাও দেখছেন দুইভাবে আল্লাহকে দেখছেন কলবের দ্বারা চোখের দ্বারা সেখানে আল্লাহকে সালাম পেশ করছেন التحيات لله والصلوات والطيبات التحيات সমস্ত মৌখিক ইবাদত সমস্ত দৈহিক ইবাদত সমস্ত আর্থিক ইবাদত হে আল্লাহ আপনার জন্য খাস এই তিন কেসের ইবাদত হয় এই সালাম পেশ করলেন আল্লাহ আবার জবাব দিলেন আসসালাম হে নবী আপনার উপরে শান্তি বর্ষিত হোক এবং আল্লাহ রহমত এবং বরকত আপনার উপরে বর্ষিত হইতে থাকুক আল্লাহর পক্ষ থেকে জবাব সাথে সাথে নবী আলাহ সাল্লাম আর এক দরখাস্ত লাগাই দিলেন কি লাগাইলেন দরখাস্ত আল্লাহ আমার উপরে যে শান্তি রহমত বরকতের কথা বলা হলো যে আমি যে উম্মত রাখিয়ে আসছি তারাও এর মধ্যে অংশীদার হয়ে যাক السلام عليكنا السلام علينا وعلى عباد الله الصالحين আল্লাহ আমার উপর আসো কয়টা আর তোমার যে নেক বান্দা মুসলমান রয়ে গেছে তারাও এই শান্তি রহমত বরকত পেয়ে যান এটা আল্লাহ রসুল দরখাস্ত করলেন তাহলে ওই নিয়ামতটা আমার উম্মতকে দাও ওইখানে মা ফাতেমার জন্য কোনো দোয়া করলেন না হাসান হুসাইনের জন্য কোনো দোয়া করলেন না দোয়া করলেন আমাদের জন্য আজকে সেই রসুলের সুন্নতকে জবাই করতে যে রসুল আল্লাহ সামনে যায় নিজের পরিবারের কথা বলেন নাই আপনার আমার কথা বলছেন তার সুন্নত জিন্দা করার জন্য আমাদের জীবন আমাদের যান মাল অক্ষ হওয়া উচিত আজকে আমরা মূর্খতার দরুন এই দয়ালু রসুল এত বড় দয়াবান কোরআনে বলা হয়েছে তুমি তোমাকে যতটুক ভালোবাসো আমার রসুল তোমাকে তার থেকে বেশি ভালোবাসে আল্লাহ বলতেছেন তুমি তোমাকে যতটুকু ভালোবাসো আমার রসুল তোমাকে তার থেকে বেশি ভালোবাসে তিনি বলেছেন যে প্রত্যেকটা নবীকে আল্লাহ তাহলে একটা গ্রান্টে যুক্ত দোয়া দিতেন তো ওটা অবশ্যই কবল হবে এবং সেই দোয়া সকলের দুনিয়াতে নিয়ে নিছেন আমি মোহাম্মদ রসুল্লাহ সেই দোয়াটা দুনিয়াতে কাজে লাগাই নাই আমি এটা স্টক রাখছি জমা করে রাখছি হাসরের ময়দানে আমার গুণাগার উম্মতকে সুপারিশ করে বেহেস্টে নেওয়ার জন্য ওই দোয়াটা জমা করে রাখছি সেই নবীর জন্য আমাদের কি করা উচিত আমাদের জান মাল আওলাদ সব সে নবীর সুন্দর চিন্তা করার জন্য ওয়াক্ষ করে দেওয়া উচিত ছেলেকে দোকানদারের জন্য অক্ষ করতেছি আমরা ইংরেজ বানানোর জন্য অক্ষ করতেছি এটা ছিল কাজ রসুলের ওয়ারিস বানানোর জন্য অক্ষ করা উচিত ছিল আমার ছেলে রসুলের ওয়ারিস হবে রসুলের নায়ব হবে রসুলের কাজ করবে এটি আমার কেসমত এর থেকে বড় কোনো কেসমত নেই কত বড় দয়ালু তিনি তিনি এটা দরখাস্ত করলেন মঞ্জুর হয়ে গেল ফেরেস্তারা বলল আসাদু আল্লাহ ইহ আসাদু আন্না মুহাম্মদ আব্দুহু আরসুলু ফেরেস্তাদের কথা ছিল এই পুরা জিনিসটা নামাজে পড়তে হয় এরপরে আল্লাহর পক্ষ থেকে বলা হলো তোমার উম্মতকে তিনটা হাদিয়া দেওয়া হয়েছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য তিনটা হাদিয়া দিলেন এক নম্বর হাদিয়া তোমার উন্মতের কেউ সেরেক মুক্ত ইমান যদি আনতে পারে তা মুসলিম শরীফের হাদিস বুখারি মুসলিম এই দুটা শহীদ দিক দিয়ে কাছাকাছি সেরেক মুক্ত ইমান যদি আনতে পারে আমি মওলা তার জান্নাতের জন্য জিম্মাদার হয়ে গেলাম সেরেক মুক্ত হইতে হবে আমাদের কাছে যে ইমান আছে সেরেক মুক্ত না সেরেক যুক্ত আমরা বাজারে দৌড়াই এই তো সেরেক যুক্ত হয়ে গেল মাজারে চাই মাজারে মান্যত মানি মাজারে গাড়ি থামায় পয়সা দেই রসুল্লাহকে হাজির নাজির মনে করে দাঁড়ায় যাই সব সেরেক সেরেক আমাদের যে ইমান আছে এই ইমানের উপরে জান্নাতে কোনো আদা করা হয় নাই সেরেক মুক্ত হয় নাই সেরেক যুক্ত ইমান আমাদের এই ইমান না যাতে কোনো গ্যারান্টি দেয় না অনেকে জিদ করি আমরা দাঁড়াইলে কি হয় আমরা রসুলের সম্মানে দাঁড়াই দাঁড়াইতেছি অথচ বুঝতেছে না তো সেরেক হাজির নাজির একমাত্র আল্লাহ গায়েব জানালে একমাত্র আল্লাহ আমি তখন রসুলের জন্য বলতেছি তো রসুলকে নবীর সাথে শরিক রসুলকে আল্লাহর সাথে শরিক করে দিলাম এটার নামই সেরেক আমার ইমান নষ্ট হয়ে গেল কেন হট ধর্মের কিছু না আমি অমুকপুরের লোক অমুকপুরের লোক তাহলে আমাকে এটা বলতে হবে পীর আপনাকে বাঁচাইতে পারবে না কবরও বাঁচাইতে পারবে না পুলসের তো বাঁচাইতে পারবে না হইতে পারে আপনার পীর ভণ্ড সে কুপুরি কথা তালিম করছে অনেক পীর আছে সে মরে গেছে তার ছবি সামনে নিয়ে মুরিদার নামাজ পড়ে তাহলে ছবি হারাম মুরিদান তার ছবি নিয়ে সামনে রেখে নামাজ পড়তেছে সব পীরদের ব্যস্ত যাওয়া যাবে জাহান আজিব হবে এই জন্য কোন পীরের কাছে যাইতে হলে হকানি ওলামা কেরামের সাথে আগে পরামর্শ করা জরুরি যে ইমান কোন সিনিমিনি খেলার বিষয় না এটা তোমার বাপদাদা এখানে মুড়িদ ছিল আমিও এখানে মুড়িদ এগুলো সহি না আগে তাকে করেন বুঝেন হাক্কানি কিনা আল্লাহ কিনা তার তরিকা কোরআন হাদিস অনুযায়ী কিনা কোন পীর আছে আল্লাহকে দেখায় যে আল্লাহকে দেখানোর দায়িত্ব নেবে তার ইমান থাকবে না দুনিয়াতে আল্লাহকে দেখানো পর না দেখাও পর না জান্নাতের নেয়ামত মুসা আলাহ সালাম দেখতে পারল না মুসা আলাহ সালাম দেখতে চাই পারলো না যে মুসা তুমি বরদাস্ত করতে পারবা না আল্লাহ একটু নূরের তাজাল্লি দিলেন তাই পাহাড় জ্বলে গেল বেহেস্তে যাওয়ার পরে আল্লাহ তালা বিশ্বের শক্তি যখন আমাদেরকে দিবেন তখন আমাদের ভিতরে আল্লাহ দেখার শক্তি আসবে যাই হোক একটা হাদি আল্লাহ দিলেন সেরেক মুক্ত ইমান কেউ আনলে তাকে আল্লাহ জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলেন এই ইমান শিখতে হবে এক নম্বর দিলের মধ্যে বসাইতে হবে মুখে ঘোষণা করতে হবে এবং ওই ইমানকে কুফুর সেরেক থেকে বাঁচাইতে হবে ইমান আনলেন কুকুর সেরেক থেকে বাঁচলেন না তো ইমানটা বেকার হয়ে গেল ইমানটা বেকার হয়ে গেল দুধের মধ্যে চিনা ফেলে দিলেন অনেক খানার ভিতরে দুই ফোঁটা বিষ মেশাই দিলেন মানে খানার ভিতরে কয়েক ফোটা বিষ দিচ্ছে তো কি হবে এ খানা খাওয়া যাবে আর সব মারবে তো কুফুর আর সেরেক তো বিষের থেকে মারাত্মক ইমানকে খতম করে দেয় ইমান সম্পর্কে এই কাজগুলো বুঝতে হবে জানতে হবে দিলে বসাইতে হবে মুখে ঘোষণা করতে হবে এবং সেটা কি ধরনের কথাবার্তার দ্বারা কি ধরনের কাজের দ্বারা ইমান নষ্ট হয় হিন্দুদের পূজায় গেলেন তাদের প্রতি সহানুভূতি দেখানোর জন্য আপনার ইমান নষ্ট হয়ে গেল তাদের সাথে রথ টানলেন রথ আপনার ইমান নষ্ট হয়ে গেল কিছু কথা কাজের দ্বারা ইমান নষ্ট হয়ে যায় এই জিনিসগুলো না বোঝার কারণে যত আজাব গজব আমাদের উপর আসতেছে ইমানটা বুঝি না আমরা আমল টুকটাক আছে মুসলমানদের কাছে নামাজ রোজা হজ দেখাত আছে আসলটা নেই আসলটা নেই ইমান বুঝে না কুফরি কালাম বোঝে না সেরেক বুঝে না কিছু ইমান নষ্ট হয় বুঝে না তো আল্লাহ বলে সেরেক মুক্ত ইমান যে আনবে জান্নাতের গ্যারান্টি দুই নম্বর হাদিয়া এই নামাজ পঞ্চাশ অপ্ত ছিল কয়েকবার দরখাস্তের প্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলমিন পাঁচ অক্ত করে দিলেন কিন্তু সওয়াব দান করবেন পঞ্চাশ ওয়াক্তের এই কমপ্লিট নামাজ মেয়েরাজ আছে মেয়েরাজ আছে মেয়েরাজে যখন ফিরে আসছেন ও মেয়েরাজের আর একটা হাদিয়া ছিল কোরআন সুরায় বাকারা শেষে রুকু নাজেল হয়েছিল তখন আর দুনিয়াতে নাজেল হয় নাই সুরায় বাকারা তো নাজেল হয়েছে মদিনায় যাওয়ার পরে আর মেরাজ হয়েছে কখন মক্কায় না তো মক্কায় তো সুরা বাকারা নাজেল হয় নাই কিন্তু এই আয়াতগুলো তখন দেওয়া হয়েছিল آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون এখানে শেষ পর্যন্ত এই আয়াতগুলো রাত্রে কেউ পড়লে আল্লাহ তালা তাকে তাম বালা মুসিবত থেকে হেফাজত করেন এই আয়াতগুলো কেউ পড়লে যদি কোনো কারণে সে তাহাজুদের জন্য উঠতে না পারে তো আল্লাহ তালা তাকে তাহাজুদ পড়ার সব দান করেন এই তিনটা জিনিস হল মেয়েরাজের হাদিয়া ইমান নামাজ কোরআন দিনের রাস্তা আগাইতে গেলে মৌলিকভাবে আপনাকে এই দিনটা ঠিক করতে হবে তারপরে গাড়ি সামনে চলবে এই তিনটা বাদ দিয়ে আপনার গাড়ি সামনে চলতেই পারবে না ইমান ঠিক করতে হবে নামাজ ঠিক করতে হবে কোরআন সই করতে হবে এই হাদিয়া নিয়ে তিনি আবার বাইতুল মুকাদ্দাস আসলেন বাইতুল মুকাদ্দাস যা এখন ইহুদিদের দখলে এখানে আসলেন এখানে আসার পরে জিব্রাহিল আলাইসাল্লাম আজান দিলেন তখন আজান নাজেল হয় নাই আজান আরো পরে নাজেল হয়েছে আজান দিলেন তাম আম্বিয়া কিরম জমা হয়ে গেল বাইতুল মুকাদ্দাসে হুজুর তাদের ইমাম হয়ে নামাজ পড়াইলেন ইমাম হয়ে নামাজ পড়াইলেন আল্লাহ হুজুরকে তাম নবীদের ইমাম বানানোর জন্য এটা করলেন ওনারা হুজুরকে বিদায় জানানোর জন্য বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আসছিলেন অনেক ইতিহাসে লিখছে যাওয়ার সময় নামাজ হয়েছে আবার অনেকে লিখছে ফেরার পথে নামাজ হয়েছে এটা বেশি মজবুত ফিরে আসার সময় যে হয়েছে যাওয়ার সময় যদি নামাজ হইত তাহলে বিভিন্ন আসমানে যায় জিব্রাহ সালামের আর পরিচয় করানো লাগতো না ইনি অমুক নবী ইনি অমুক নবী ওই পরিচয়টা এখানে হয়ে গেছিল ফেরার সময় নামাজ এই নামাজ পড়ে উনি বোরাকে করে আবার মক্কায় চলে আসে এক রাত্রের মধ্যে সব হয়ে গেছে ওই দিন ফজর রাত্রে জিব্রাইল আসেন নাই আল্লাহ পাঠান নাই জোহরের সময় জিব্রাইল আসছেন আল্লাহ ইসালাম আল্লাহর পক্ষ থেকে গত রাত্রে আল্লাহ আপনার উপরে আপনার উম্মতের উপরে যে পাঁচক্ত নামাজ খরচ করে দিয়েছেন এই নামাজের রক্ত কি হবে এবং এই নামাজ পড়ার তরিকা কি হবে এইগুলো প্র্যাকটিক্যাল ভাবে দেখাই দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাকে পাঠিয়েছেন আপনি বাইতুল্লাহ শরীফে আপনার উম্মতকে জমা হওয়ার নির্দেশ দেন হুজুরে জমা হওয়ার নির্দেশ দিলেন কিছু সাহাবা একরামকে পাঠাই দিলেন সব আসতে বলো জিব্রাহিল আলাহিসাল্লাম নিজে ইমাম হয়ে জোহরের নামাজ পড়াইলেন এই যে শুরু হল লাগাতার দশ অক্ট নামাজের ইমামতি করছেন হজরত জিব্রাইল আলাইসাল্লাম ওই দশ অক্ষের মধ্যে আমাদের নবী সাল্লাহ সাল্লাম মুক্তাদি ছিলেন বুখার শরীফের রেওয়াজ আসছে আম্মানি জিব্রিলু ইন্দাল বাইতি মার্রাতাইন আল্লাহ রসুল বলেন জিব্রাইল আলাহ সাল্লাম বাইতুল্লাহ সামনে দুই দিন আমার আমার ইমামতি করছে প্রথম দিন আওয়াল অক্টে পড়াইলেন দ্বিতীয় দিন শেষ অক্টে পড়াইলেন আর বলেন মাঝখানেরটা ওই নামাজ রক্ত প্রথম দিন জোহরের আওয়াল রক্তে দ্বিতীয় দিন জোহরের এইভাবে আর এবং পুরা নামাজের নমুনা দেখাই দিলেন উজু দেখাই দিলেন উজু হাতে কলমে দেখানো হয়েছে নিষ্কাত শরীফে হাদিস আছে জিব্রাহিসাল্লাম নিজে উজু করে আল্লাহ রসুলকে উজু করা শিখেছে এইভাবে উজু করতে হবে আপনাদের মসজিদে এই মেহনত চালু করা হয়েছে গত জমা ছিল না আরবি মাসের চান্দের মাসের প্রথম শুক্রবার ফজরে পরে এখানে মাদ্রাসার ভিতরে হাতে কলমে এগুলো দেখানো হইতেছে আপনারা যারা পারেন শরীর হবেন এটা বয়াস শুনে কোনোদিনও ঠিক করা যাবে না এটা আপনাকে হাতে কলমে শিখতে হবে আল্লাহ রসুলকে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়েছে দশ সপ্তাহ নামাজ তিনি পড়ায় দেখাই দিচ্ছেন এই তিনটা জিনিসকে মেয়েরাজের হাদিয়া বলা হয় কিন্তু আমাদের দায়িত্ব কর্তব্য হলো এই তিনটা জিনিসের উপরে সবচেয়ে বেশি জোর দেওয়া ইমান সম্পর্কে আমাকে জানতে হবে ওটা দিলে বসাইতে হবে ওটা দাওয়াত লাগাইতে হবে তাহলে ইমান আরো মজবুত হবে ওটাকে কুপুর সেরেক থেকে হেফাজত করতে হবে এই জন্য ঘরে ঘরে মসজিদে মসজিদে ইমানের কিতাবের তালিম হওয়া জরুরি আজকে মসজিদগুলোতে ফাজাইলের তালিম হয় মাসাইলের তালিম হয় কোরআনের সোরার তালিম হয় এই পর্যন্ত আছে কিন্তু যেটাই সবগুলো থেকে জরুরি ওটা তালিম হয় না আর এটা আমাদের বিপদ আপাদের মূল কারণ কিতাবুল ইমান আমি লিখে দিছি বর্তমান বিশ্বের মুসলমানদের বিপদ আপদের মূল কারণ হল ইমান সম্পর্কে অজ্ঞতা এটা যখন দূর না করা যাবে এই একটা দূর করতে পারলে আমাদের বারো আনা ত্রুটি ঠিক হয়ে যাবে আমাদের বিভিন্ন ক্ষেত্রে ভুল করতেছি ইমান ঠিক হওয়ার সাথে সাথে বারো আনা ত্রুটি অটোমেটিক ঠিক হয়ে যাবে আর চার আনার জন্য একটু মেহনত করতে হবে ওলা আমাদের কাছে আসতে হবে বারো আনা অটোমেটিক ঠিক হবে ইমান ঠিক হয়ে গেলে এই জন্য ওলামাদের দায়িত্ব ইমানের উপর বেশি আলোচনা করা প্রত্যেক ইমামের দায়িত্ব মসজিদে ইমামের কেতাবের তালিম করা আর নামাজকে শুধু সোরাকেরা শিখাই দিলে হবে না প্র্যাকটিক্যাল ট্রেনিং এর মাধ্যমে শিক্ষা দেওয়া বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষা দেওয়া আর কোরআন সহি করে দেওয়া এক এক ব্যাস করে যদি চল্লিশ দিনের এক একটা কোর্স করা হয় চক সেলেটের মাধ্যমে একটা মুসলমান যদি মূর্খ হয় আর চল্লিশটা দিন সে মেহনত করে আধা ঘন্টা করে ইনশা আল্লাহ আল্লাহ রহমতের উপরে ভরসা করে বলতে পারি আল্লাহ রব্বুল আলমিন তাকে কোরআন পড়ার তৌফিক দান করবেন আল্লাহ তালা সমস্ত কম্পিউটার সব কিছুকে সায়েন্সকে হ্যাঁ একদম পিছনে ফেলে তার কোরআনকে সহজ করে দিয়েছেন এই যুগে একটা বিদেশি ভাষা আপনি চল্লিশ দিনে আয়ত্ত করতেছেন আধা ঘন্টা করে সময় দিয়ে আর কি অনেকে মনে করে জিব্বা পুরু হয়ে গেছে দাঁত পড়ে গেছে অমুক সমুক সব বেহুদা কথা এগুলো কোনো কিছু ওজন না আপনার হায়াত আছে কেন দেখেন হ্যাঁ থাকলে আপনি শিখতে পারবেন মরার পরে আর কোনো ব্যবস্থা নেই আপনি যতক্ষণ হায়াতে আছেন আপনার জন্য ডাক্তার আছে ওষুধ আছে অ্যাম্বুলেন্স আছে সব কিছু আছে হায়াত নেই এগুলো ডাকি আর কি হবে ঠিক আখারাতের দিক দিয়ে একই কথা হায়াত থাকলে কোরআন সই করার নামাজ সই করার ইমান সই করার সব ব্যবস্থা আছে কিন্তু হায়াত না থাকলে আর কোনো ব্যবস্থা নেই এখন কত দোয়া করা যায় আল্লাহ কাছে কত কান্নাকাটি করা যায় কিন্তু এক সময় হাত কাফনের মধ্যে ঢুকবে আর উঠবে না তার উঠানো যাবে না আল্লাহর দরবারে আর উঠানো যাবে না কাফনের মধ্যে ঢোকার আগে উঠাইতে হবে আল্লাহর কাছে কানতে হবে তা আল্লাহ তার জন্য রাস্তা খুলে দিবে তো যেহেতু খুব সেরাতের আলোচনা হইতেছে বর্তমান বিশ্বে কি হইতেছে খুব সেরাতের আলোচনা এই জন্য আপনাদের কিছু সেরাতে আলোচনা শোনাইতেছি আমি কি ঘটছিল কি হুকুম আকাম নাজল হয়েছিল কি শিখতে হবে কোনটা প্রাধান্য দিতে হবে এটা আমাদের বুঝতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন সর্বশেষ একটা এলান আমাদের কমিটির পক্ষ থেকে পেশ করা হয়েছে আগে তো আপনাদেরকে মিনারা সম্পর্কে বলা হয়েছিল এখন ওটা ওনারা দায়িত্ব নিচ্ছেন যে আল্লাহ চায় তো কোনোভাবে এটা হবে